এই আয়াতের এর বিপরীত ইমানদারদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এবং তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথাও বর্ণনা করা হচ্ছে আল্লাহ সুবাহ ঘোষণা করছেন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এবং ওনার সাথে যারা ইমান এনেছেন তারা তাদের মাল এবং যান দ্বারা আল্লাহর পথে জিহাদ করছে এবং সকল কল্যাণ তাদের জন্যই নির্ধারিত আছে এবং এরাই সকল কাম আল্লাহ সুবাহ এই পৃথিবীর মানুষগুলোকে দুই ভাগে যে বিভক্ত করে রেখেছেন যেটা আমি বিভিন্ন সময় বলে থাকি একদল মানুষ হল আল্লাহর বান্দা আরেকদল মানুষ হল শয়তানের বান্দা একদল মানুষ ইসলামের আলোকুজ্জ্বল পথে চলে আরেকদল মানুষ কুকটির অন্ধকারাচ্ছন্ন পথে তারা হাত ছিয়ে মরে একদল মানুষ জান্নাতের পথে জীবন পরিচালনা করে আরেকদল মানুষ চাহান নামের পথে দ্রুত গতিতে এগিয়ে যায় একদল মানুষ ইসলাম অনুযায়ী তাদের সমগ্র জীবনকে গড়ে তুলে এবং পরিচালনা করে এবং এজন্য এই পথে প্রতিবন্ধক যা কিছু আছে সেইগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য যান মাল দিয়ে সর্বাত্মক যুদ্ধ পরিচালনা করে আর আরেক দল মানুষ সেই কুফরিকে আঁকড়ে ধরে সেই কুফরির উপর অটল থেকেই জীবন অবসান করতে চায় এই পৃথিবীতে এই ধরনের মানুষগুলোই সব সময় দেখা যায় সংখ্যায় অনেক বেশি কোরআন মজিদে আল্লাহ সুবাহান হুতালা ধারাবাহিকভাবে এই দুই শ্রেণীর মানুষের পরিচিতি তুলে ধরেছেন ইতিপূর্বে যে আলোচনাগুলো করেছি সেখানে দেখবেন যে একদিকে ইসলামের বিজয়ের জন্য ইসলামকে একমাত্র জীবন আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একদল মুমিন বান্দা নিজেদের যান এবং মাল দিয়ে সবসময়ই জিহাদরত থাকেন পক্ষান্তরে ইসলাম যাতে দুনিয়ায় প্রতিষ্ঠিত না হয় মানুষ যাতে ইসলামের নিয়ম কানুন অনুযায়ী বিধি বিধান অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে না পারে এর বিপক্ষ শক্তি অর্থাৎ শয়তানের বাহিনী সব সময়ই এই দুনিয়ায় ইমানদারদের মোকাবেলায় প্রস্তুত থাকে মাঝখানে একটি সম্প্রদায় তারা মুনাফেদ এরা বাহ্য তো কোনো না কোনো কারণে নিজেকে মুসলিম পরিচয় দেওয়াটাকে তারা পছন্দ করে কিন্তু ইসলামকে তারা পছন্দ করে না নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে তারা পছন্দ করে এটা বিভিন্ন কারণে হতে পারে এক হয়তো মুসলমানদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করা অথবা মুসলমানদের কাছ থেকে নিজেদেরকে সম্পূর্ণ নিরাপদ রাখা অথবা তাদের এই পরিচিতিটা তাদের মজ্জাগত হয়ে গেছে বংশানুক্রমে এই মুসলিম পরিচয়টা তারা পেয়ে এসেছে এই জন্য ওই পরিচিতিটা কি তারা পছন্দ করে কিন্তু ইসলামকে তারা নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে না জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মেনে চলা অনুসরণ করা এটাকে তারা পছন্দ করে না এবং ইসলাম মানুষের সমাজে প্রতিষ্ঠিত হোক এটাও তারা পছন্দ করে না এই মাঝখানে এই একটা সম্প্রদায় যারা এরা হলো মুনাফিক প্রকৃতপক্ষে এই মুনাফিকগণ ওই কাফের মুশ্রিকদের মতোই তারা যেই দলের এরাও সেই দলেরই আল্লাহ সুবাহ এই উভয়ের পরিচিতিটা আলাদা তুলে ধরছেন এই দুই সম্প্রদায় পৃথিবীর মানুষগুলোর মধ্যে তাদের পরিচয় এখানে তুলে ধরছেন আজকের এ আয়তে বলছেন লাকিনের রাসুল আমানু মাহু কিন্তু রাসুল সাল্লু আলাইসাল্লাম এবং যারা ওনার সাথে ইমান এনেছেন জাহাদু বি আমওয়ালহিম ও আংকুসিহিম তারা তাদের মাল এবং যান দ্বারা জিহাদ করে এটা হল তাদের পরিচিতি রাসুল্লাহ সাল্লাহ আলহাম নিজেও জিহাদ করেন এবং ওনার সাথে যারা ইমান এনেছেন তারাও জিহাদ করেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই পথে চলেন তারাও সেই পথে চলেন তারা রাসুলের পূর্ণ অনুসারী রাসুল যেইভাবে দিনের বিজয়ের জন্য আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করছেন যারা উনার সাথে ইমান এনেছে ওনার দাওয়াত গ্রহণ করেছে মুসলমান হয়েছে তারাও উনারই মতো উনার অনুসরণ করে আল্লাহর দিনের বিজয়ের জন্য দান মাল দিয়ে জিহাদ করে এটা তাদের পরিচিত আর এর আগে গত আলোচনায় যেগুলো এসেছে এমন সব লোকেরা যারা নিজেদেরকে মুমিন দাবি করে মুসলিম পরিচয় দেয় কিন্তু যখন আল্লাহ দিনের বিজয়ের জন্য তাদের মাল এবং জান দিয়ে জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য ডাক দেওয়া হয় তখন তারা পিছনে পড়ে থাকে এই ডাকটা তাদের জন্য বড় বিপজ্জনক মনে হয় এই আহ্বানে সাড়া দেওয়াটা তাদের জন্য খুব কঠিন মনে হয় তখন সেখান থেকে বাঁচার জন্য কিভাবে জিহাদে অংশগ্রহণ না করে বাঁচা যায় জিহাদের ময়দানে এসে শরিক হলে মাল দিতে হবে সেই মাল দেওয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তোর জন্য কেউ যাতে না দেখে গোপনের পিছনে বসে থাকে অথবা যদি কেউ দেখেও পেলে তখন মিথ্যা বাহানা এসে পেশ করতে শুরু করে আমার এই ওজোর সেই ওজোর বিভিন্ন অজুহাত পেশগুলো করতে থাকে এই ধরনের অজুহাত পেশ করার উদ্দেশ্য একটাই যাতে জিহাদে যেতে না হয় আল্লাহ দিনের বিজয়ের জন্য যে জিহাদ পরিচালিত হচ্ছে সেই জিহাদে যাতে অংশগ্রহণ করতে না হয় এর থেকে যাতে নিজেকে রক্ষা করা যায় নিজেকে মুক্ত রাখা যায় তোর জন্য তারা বিভিন্ন বাহানা পেশ করে এসে হাজির হয় অনুমতি ছায় আর যদি কেউ না দেখে তাহলে তো চুরের মতো লুকিয়ে লুকিয়ে মহিলাদের পাশে গোপনে গড়ের মধ্যে বসে থাকে আর মুজাহিদিনরা যখন বের হয়ে চলে গেল জিহাদের ময়দানে তখন তারা নিজেরা খুব আনন্দ অনুভব করে এখন তো আর কেউ আমাকে আর জিজ্ঞাসা করবে না যুদ্ধ যাওয়া থেকে বেঁচে গেলাম মনে করে বিরাট একটা কাম করে ফেলেছে নিরাপদ হয়ে গেছে নিজেদের যান এবং মাল দেওয়া থেকে সে নিরাপদ হয়ে গেছে এটা যেন তার অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ভালো কাজ করেছে বড় নিরাপত্তা এবং শান্তির কাজ করেছে এই জন্য সে এখানে খুব তৃপ্তি পায় মজা পায় আনন্দ পায় তাহলে আমরা দেখি এখানে যারা আল্লাহর দিনের পথে মাল দিয়ে জিহাদ করে তারা হল ইমানদার আর তারা এই জিহাদের ডাক শোনার পরও নিজেদেরকে মুমিন মুসলিম দাবি করা সত্ত্বেও এই জিহাদে অংশগ্রহণ করল না তারা এবং কাফের এবং মুশ্রিকদের মধ্যে কোনো তফাত নেই এরা মূলত সকলেই এক দল মুক্ত এই জিহাদের ডাক দেওয়ার মাধ্যমে ইমানের পরীক্ষাটা হয়ে গেছে এর পূর্বে সকলেই একই সমাজে বসবাস করত হয়তো একই পরিবারে একই পাড়ায় বসবাস করত হতে পারে এমন যে একই মসজিদে গিয়ে সারাফ আদায় করত বাহ্যিকভাবে তাকে চিনার কোন উপায় ছিল না সে মুসলিম হিসাবেই ছিল মুসলমানদের সমাজে মুসলিম পরিচয়ে মুসলমানদের বাহ্যিক কিছু আমল করে মুসলিম পরিচয় দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম পরিচিতিটাকে সেখানে প্রতিষ্ঠিত করেছে তাকে অমুসলিম মনে করার মতো কোনো কারণ ইতিপূর্বে ঘটেনি কিন্তু এখন যখন জিহাদের জন্য প্রয়োজন হল যান দেওয়ার মাল দেওয়ার জিহাদের জন্য মুজাহিদ বাহিনী গঠিত হল তাদেরকেও ডাকা হল তোমাদের পথ আমাদের পথ একটাই তোমার আদর্শ তোমার দিন আমার দিন আমার আদর্শ একটাই সেটা হলো ইসলাম আমাদের মধ্যে কোন তফাত নেই যেহেতু এই দুনিয়ায় আজ কুফাররা ইসলামের পথে চলতে আমাদেরকে দিচ্ছে না ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে আমাদেরকে বাধা প্রদান করছে ওই কুফারের বাধাটা আমরা আমাদের সামন থেকে আমরা দূর করে দেই এই উদ্দেশ্যে যেন আমরা ইসলাম মেনে চলতে পারি ইসলাম অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি আর ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে বাধা প্রদান করছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যেই শক্তি এই শক্তির নামই হল শয়তানি শক্তি এটাই কুফফারদের শক্তি এটাই আবু জেহেল আবুল আহাদ নমরুদ ফেরাউনের বাহিনীর শক্তি ওই শক্তির বিরুদ্ধে যুগে যুগে নবিরাসুল আলাইহ সালামগঞ্জ যুদ্ধ করেছিলেন নবীদের অনুসারীগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এখন আমরা যেহেতু নবীরই অনুসারী সেহেতু আমাদের সামনে ওই বাধাটা এই বাধার কারণে ইসলাম মানতে পারছি না সেহেতু আমরা সম্মিলিতভাবে এই বাধাটাকে দূর করার জন্য আমরা যুদ্ধ শুরু করি এই কুফার শক্তিকে নির্মূল করার জন্য যুদ্ধ শুরু করি এই ডাক দেওয়ার পর আমরা দেখতে পাব যারা আমাদের আশেপাশে থেকে ইসলামের বাহ্যিক কিছু অনুষ্ঠান মেনে চলছিল মুসলিম পরিচয় দিচ্ছিল নিজেকে ইমানদার বলে দাবি করছিল এই সব লোকেরা তখন আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে তারা আলাদা হয়ে যাবে কোথায় তৃতীয় কোনো জায়গা নেই তারা ওই কুফফারদের পক্ষ অবলম্বন করবে হয়তো তাদের দলের সাথে মিশবে না কিন্তু তারা যে সুরে কথা বলে এই সুরেরা কথা বলবে মাঝখান থেকে এমন ভাবে কথা বলবে যেই কথার দ্বারা তারা উপকৃত হয় যেমন সহজ একটা কথা দেখেন আমরা চিন্তা করলে পাই আমাদের এই দেশে তাহুতি শক্তি কুফুরি শক্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে যে তাগুতি শক্তি এটা শয়তানি শক্তি এই শয়তানি শক্তির পক্ষ থেকে একটা স্লোগান দেওয়া হয় ধর্ম এটা পবিত্র জিনিস এই পবিত্র ধর্ম পবিত্র জায়গায় রাখেন অর্থাৎ মসজিদে রাখেন মসজিদ পবিত্র জায়গা ধর্মটাও পবিত্র সেই পবিত্র ধর্মের জায়গা হলো পবিত্র জায়গা আমাদের এই রাজনৈতিক ময়দান তাগুতি রাষ্ট্র পরিচালনার এই ময়দান এটা নোংরা অপবিত্র এই পবিত্র ধর্মকে অপবিত্র রাজনীতির সাথে টেনে এনে এটাকে অপবিত্র করবেন না বোঝা যায় এরা এই তাগুতি শক্তি এই কথা দ্বারা বোঝায় তারা ইসলামের বড় দরদি তারা ইসলামের খুব উপকার করছে যে পবিত্র ধর্ম ইসলামকে পবিত্র জায়গায় রাখার কথাটা বলে তারা যেন অত্যধিক ইসলামের প্রতি দরদ দেখাচ্ছে আর তাদের সাথে কণ্ঠ মিলিয়ে একদল মুসলিম নামদারি তাগুতের পৃষ্ঠপোষক তাহাও বলে রাজনীতিটা নষ্ট অপবিত্র ওই অপবিত্র রাজনীতির সাথে আমাদের পবিত্র ধর্মের কোন সম্পর্ক নাই একদল রাজনীতি মুক্ত ধর্ম নিয়ে ব্যস্ত আরেক দল ধর্ম মুক্ত রাজনীতি নিয়ে ব্যস্ত যদিও বাহ্য তো মনে হয় দুই দলের বক্তব্য দুই ধরনের কিন্তু আসলে বক্তব্য একটা উভয়ই চায় যে রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে তারাও চায় রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে দাওয়াতি শক্তি চায় এই ধর্ম রাজনীতিতে আসলে বিপদ কারণ রাজনীতির মূল মন্ত্রই যেটা হল মেকিয়াবেলি দর্শনে মিথ্যার বেসাতি করা মিথ্যা ছাড়া রাজনীতি হয় না মেকিয়াবেলি দর্শনের মূল সূত্র যেটা সেটা হল যদি তুমি কোন মিথ্যা কথাতে সত্য বলে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে ওই মিথ্যা কথাকে জুড়ে সুরে একশো উচ্চারণ করো সত্য বলে এরপর এটা সত্য হয়ে যাবে এই জন্য এই মেকিয়াবিলি দর্শনের এই রাজনীতি দুনিয়ায় প্রতিষ্ঠিত অর্থাৎ মিথ্যার রাজনীতি এই রাজনীতি মিথ্যা ছাড়া হয় না মিথ্যার উপর প্রতিষ্ঠিত এই জন্য রাজনৈতিক দলের যে যত বড় নেতা সে সবচেয়ে বেশি জুড়ে সুরে মিথ্যা কথা বলে দেখবেন হাসিনা যখন কথা বলে এমন জুড়ে সুরে কথা বলে তার জন্মের পর থেকে মনে হয় কখনো সে সত্য কথা বলেনি এই পরিমাণ মিথ্যা কথা বলেছে যে দুই একটা সত্য কথা যদি কখনো উচ্চারিত হয়েও থাকে সেটা মিথ্যার মধ্যে বিলীন হয়ে গেছে কিন্তু সেই মিথ্যা কথাগুলো বারবার বলে জুড়ে সুরে বলে কারণ সে ওই মেকিয়াবিলি দর্শনের উপর ইমান এনেছে এই জন্য তারা মনে করে যদি ওই রাজনীতির ময়দানে যদি ধর্ম চলে আসে ইসলাম চলে আসে তাহলে তো আর মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুণা এটা মস্ত বড় পাপ যদি এই পাপের এই শিক্ষা তালিম তরবিয়া যদি রাজনীতির ময়দানে শুরু হয়ে যায় তাহলে যে আমরা মিথ্যা কথা আর বলতে পারবো না মিথ্যা কথা বললে লোকজন বুঝে ফেলবে এইটা মিথ্যা কথা বলা হচ্ছে তখন আমাদের রাজনীতি আর চলবে না এই জন্য যে কোনো ভাবেই হোক ওই ধর্মটাকে পবিত্র জায়গায় রেখে দিতে হবে আরেক দল এই ধর্মের নাম দিয়ে তারা মনে করে তোমাদের অপবিত্র রাজনীতি নিয়ে তোমরা থাকো রাষ্ট্র যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে চালাও তোমরা ব্যবসাখানা চালাও মদের দোকান চালাও সুদের দোকান চালাও তোমাদের কুফরি আইনের দ্বারা বিচার ব্যবস্থা চালাও তোমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এদেশে নাস্তিক মোরতাব তৈরি করো আমাদের কোনো অসুবিধা নাই আমাদের আরো সুবিধা হবে আমরা দিনের দাওয়াত দিতে পারব যত কাফির কুফার হবে তখন আমরা তাদের হাত পা ধরে কিছু ইসলামের দাওয়াত দিতে পারবো আরো সুযোগ হবে তোমরা তোমাদেরটা করে যাও আমাদের পবিত্র ধর্ম নিয়ে মসজিদের মধ্যে কোন প্রকারে থাকতে দাও এরা হল একে অন্যের পৃষ্ঠপোষক এই সকল ধর্মের ধারক বলে যারা দাবিদার এরা হল কুফারদের সবচেয়ে বড় সমর্থক পৃষ্ঠপোষক ইসলাম এদেরকে কুক্ষণ মুসলিম হিসেবে গ্রহণ করেনি আল্লাহর কিতাব এদেরকে এখানে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে এরা মুসলিম নয় এরা মুসলিম নাম ধারণ করেছে মুসলিম দাবি করছে কিন্তু এরা মুসলিম নয় এরা ওই কুফফারদেরই শক্তি তাদেরই সহযোগী কারণ তারা এই কুফফারদের বিরুদ্ধে তাদের যান মাল দিয়ে তারা জিহাদ করতে প্রস্তুত নয় আল্লাহ এখানে এই বিষয়টাকে এই দুই সম্প্রদায়কে আলাদা করে দিয়েছেন আগের আলোচনাগুলোর কথা স্মরণ যদি থাকে কেয়ার রাখবেন সেখানে স্পষ্ট করে আল্লাহ দিয়েছেন ওই মুনাফিকদের পরিচিতি তারা কখনো যুদ্ধের ময়দানে শরিক হবে না বরং যুদ্ধের ডাক দেওয়া হলে তারা এসে হাজির হয়ে অনুমতি প্রার্থনা করবে অব্যাহতি চাইতে থাকবে আমাদেরকে আমাদের ঘর বাড়িতে থাকার সুযোগ দেন আর নারীদের সাথে ঘরে বসে থাকাটাকেই তারা পছন্দ করে নিয়েছে এই জন্য আল্লাহ তাদের অন্তরের মধ্যে শিল মেরে দিয়েছেন তারা কোনদিন জেহাদের প্রতি আকর্ষণ অনুভব করবে না তারা জিহাদের ময়দানে দান মাল দিয়ে তারা কোনদিন শরিক হবে না কারণ তারাদের অন্তরে আল্লাহ তখন শিল মেরে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন ও তুবি আল্লাহ কুলুবিহীন আল্লাহ বলে দিয়েছেন তাদের অন্তরের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন তারা জিহাদের পথে আসবে না এদের থেকে আল্লাহ এখানে আলাদা করেছেন ইমানদারদেরকে যারা রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম এবং ওনার প্রতি যারা ইমান এনেছে তারা আল্লাহর প্রতি জিহাদ করে তাদের মাল এবং যান দ্বারা এই মানদারদেরকে তাদের থেকে আলাদা করা হয়ে গেল সাথে সাথে আল্লাহ বলছেন যত কল্যাণ আছে সবগুলোই হল এদের জন্য খাইরুনের বহু বচন খাইরাত একটা কল্যাণের কথা আল্লাহ বলেননি বলছেন যত প্রকারের কল্যাণ আছে এই দুনিয়া এবং আখেরাতে এই সকল কল্যাণ হল এই সকল সকল লোকদের জন্য যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের দাওয়া কবুল করে ইমান এনে নিজেদের মাল এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করছে তাদের জন্য এই পৃথিবীর উন্নতি অগ্রগতি প্রগতি শান্তি নিরাপত্তা যা কিছু সব কিছু ইসলামের মধ্যে যদি দিন বিজয়ী হয় ইসলাম যদি মানব জাতির প্রতিষ্ঠার জন্য উন্নতির জন্য কোথাও বিজয় লাভ করে তখন সেই সমাজ উন্নতির চরম শিখরে আরোহণ করবে আল্লাহর পক্ষ থেকে বরাকাতের দরজাগুলো খুলে দেওয়া হবে আল্লাহর জমিনে মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবগুলোর মধ্যে আল্লাহ রহমত এবং বরফত নাজির হবে মানুষের সকল চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ করে দেবেন আল্লাহ সুবাহ মানুষের জীবনকে শান্তি সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেবেন নিরাপত্তা দেবেন যত প্রকারের কল্যাণ মানুষের প্রয়োজন মানুষ কামনা করে চায় সবগুলো ওই ইমানদারদের জন্যই কোন ইমানদারদের জন্য যারা আল্লাহর প্রতি নিজেদের মাল এবং যান দ্বারা জিহাদ করে তাদের জন্য শুধু মুখে ইমানের দাবিদার তাদের জন্য বলা হয়নি উলাইকা কারা বলা হয়েছে والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি ইমান এনেছে রাসুলের সাথে ইসলামের প্রতি ইমান এনেছে আর ইসলামকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করে ইসলামকে মানব জাতির অনুসরণ অনুকরণের জন্য প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য তারা দান মাল দিয়ে জিহাদ করে তাদের জন্য সকল প্রকারের কল্যাণ আর এরাই হল সফল কাম এরাই প্রকৃত কৃতকার্য হয়েছে এই মুফলিহুন বলে আল্লাহ সুবাহ ব্যাপক সার্বজনীনতা দান করেছেন খায়রত বলে সকল কল্যাণের কথা বললেই যথেষ্ট ছিল কিন্তু সাথে সাথে বলা হয়েছে ওই সকল ইমানদারগণী বা উলাইকা হুমুল মুফলিহুন ওই সকল ইমানদারি যারা নিজেদের যান এবং মাল দিয়ে জিহাদ করছে তারাই সফল কাম অর্থাৎ তারা এই দুনিয়ার জীবনে যেমন কল্যাণের অধিকারী মৃত্যুর পরেও তারা সকল প্রকারের আজাব থেকে তারা মুক্ত আল্লাহ সুবাহ তাদের সফলতার এখানে গ্যারান্টি দিচ্ছেন ওই ইমানদারদের জন্য যারা আল্লাহর পথে যান এবং মাল দিয়ে জিহাদ করে أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم ওই সকল লোকদের জন্য ওই সকল ইমানদারদের জন্য আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যার নিচ দিয়ে জরনা দ্বারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আর এটাই হল তাদের সবচেয়ে বড় সফলতা আল্লাহ সুবাহ এই দুইটি আয়াতের মধ্যে ইমানদারদের পরিচিতি তুলে ধরেছেন এবং তাদের পরিণামটাও এখানে তুলে ধরেছেন এর আগেও দেখবেন মুনাফিকিনদের তাদের পরিচিতি তাদের পরিণাম তাদের বৈশিষ্ট্য আলামত তাদের কথার ধরন এ সব কিছু আলোচনা করেন এরপর মাঝে ইমানদারদের একটা পরিচিতি তুলে ধরেন অন্তত দুইটি আয়াতের মাধ্যমে ইমানদারদের পরিচিতিটা তুলে ধরেন এবং তাদের পরিণতিটা কি হবে তারা কি সফলতা লাভ করবে তাদের জন্য কি কল্যাণ সমূহ অপেক্ষা করছে এ সবগুলো বর্ণনা করেন কোরআন মজিদের একটা মজিদা এটা যে আজাবের কথা বলতে বলতে মুমিনদেরকে হতাশ করে দেন না সাথে সাথে ইমানদারদেরকে ওই সকল লোক দেখে থেকে আলাদা করে তাদেরকে সান্ত্বনা দেন প্রশান্তি দেন যে ইমানদারদের কাজ হলো এটা আর এই ইমানদারদের এই কাজ করার ফলে আল্লাহ তাদেরকে এই পুরস্কারগুলো প্রদান করবেন এই বিনিময়গুলো তাদেরকে প্রদান করবেন এখানে আল্লাহ সেই কথাটাই বলছেন যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের মাল এবং যান দ্বারা রাসুলের সাথে ইমান আনার পর সেই সকল লোকদের জন্য আল্লাহ বললেন সকল কল্যাণ এবং তারাই সফল এর মধ্যে সবকিছু এসে গেছে কিন্তু আরো একটু ব্যাখ্যা করে তাদেরকে আরো প্রশান্তি দেন ইমানদারদেরকে যে এই ইমানদারদের জন্য আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে আর সেখানে তারা চিরকাল থাকবে সেই জান্নাত এর বর্ণনা দেন তাদের জন্য নির্ধারিত আর সেই জান্নাতের একটা পরিচিতিও দেন সেখানে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে যেগুলো আমি এর আগে আলোচনা করেছি যেই ঝরনাগুলো তাদের নিজেদের ইচ্ছা মাফিক প্রবাহিত হবে তারা যে দিকে চাইবে সেই দিকে সেই ঝর্ণাগুলো প্রবাহিত হবে তাদের এই নদীগুলো প্রবাহিত হবে নদী নালা খাল মিল সেগুলো তারা যেভাবে চাইবে তাদের বাগান দিয়ে প্রবাহিত করতে চাইলে সেদিকে হবে তাদের প্রাসাদ প্রাসাদের নিজ দিয়ে প্রবাহিত করতে চাইলে সেদিকে হবে যেই দিকে তারা চাইবে সেই দিকেই এটা প্রবাহিত হবে এই দুনিয়ায় নদী নালা খাল বিল যেগুলো আছে এগুলোর মধ্যে কাদায় ভরপুর আর আশপাশে আবর্জনা থাকে প্রচুর কিন্তু সেখানে এই কাদার মাটি বলতে কিছু থাকবে না সেখানে স্বচ্ছ পানি থাকবে আর তার কোন নদীর দাব দুই পার বাদানো থাকবে রূপার ইট দিয়ে মুক্তার ইট দিয়ে স্বর্ণের ইট দিয়ে বাদাই করা থাকবে জলমল করবে পানি স্বচ্ছ পানি আর কোনো কাদামাটি বলতে কিছু নেই আর সুশোভিত বাগান ফল ফুলে ভরপুর এ সব কিছু সেখানে থাকবে এরপর থেকে যায় যেটা কয়দিনের জন্য আবার হঠাৎ করে শেষ হয়ে যায় কিনা এই জন্য আল্লাহ বলে দেন খালিদিন ফিহা সেখানে তারা চিরকাল থাকবে এটা কোনো দিন তাদের ওই ঠিকানা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে না মানব প্রকৃতি এমন মানুষ যখন নিজের বাড়িতে বসবাস করে ওই বাড়িটা তার কাছে খুব প্রিয় হয় যদিও অন্যের বাড়িটা তার বাড়ির চেয়ে আরো ভালো হয় তবু তার নিজের বাড়িটা তার ভালো লাগে মানুষের কাছে এটা অত্যধিক পছন্দনীয় হয় জান্নাতের মধ্যে যদি মনে হয় যে এই বাড়িটা আল্লাহ তাকে দিলেন এত প্রাসাদ গুলো দিলেন বাগান দিলেন ঝর্ণা দ্বারা তার দিলেন সবকিছু দিলেন কিন্তু মনে যদি এটা থাকে যে কোন সময় জানি এখান থেকে আল্লাহ আবার সরিয়ে দেন এদের মালিকানা যদি আমার না থাকে কোন সময় যদি আবার এখান এই সবগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে যান তখন মনে একটা কষ্ট থাকবে ওই কষ্টটা যাতে না থাকে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা সেখানে চিরকাল থাকবে আর এই জান্নাতে যাদেরকে যে রাজত্ব আল্লাহ দিবেন সেটা মালিকানা হিসেবে দিবেন সেটা মালিক হয়ে সেখানে থাকবে এই জন্য তার একটা চরম তৃপ্তি এখানে থাকবে এবং এটা তার এই জন্য সেটা ইচ্ছা মাফিক সে ব্যবহার করবে এবং এটার মধ্যে তার কোনো শঙ্কা থাকবে না যেটা কোনোদিন শেষ হবে কিনা আমি যে এত ফলমূল গাছে ধরেছে যদি সব এখন খেয়ে ফেলি তাহলে তো শেষ হয়ে যাবে ওই আশঙ্কাটা নাই মানুষ কত খাবে কোনোদিন শেষ হবে না মামনুয়া এটা কোনদিন নিঃশেষ হবে না আর এটা কোনদিন কেউ নিষিদ্ধ করবে না কেউ একটা বাধা দিবে না তুমি এই পরিমাণ খাও এরপরে খেতে পারবে না এই সীমানাও কেউ ঠিক করে দেবে না এটা কখনো এটা করা হবে না এটা শেষও হবে না তার জন্য নিষেধ করা হবে না তার স্বাধীনভাবে যা মন চায় সে তাই সে খেতে পারবে ভোগ করতে পারবে এই জন্য এই জান্নাতে আল্লাহ সুবাহ ওই মুজাহিদদেরকে যারা ইমান আনার পর আল্লাহর পথে মাল এবং যান দ্বারা জিহাদ করেছে তাদের জন্য বলছেন যে তাদের জন্য আল্লাহ এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যার নিজ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে দালিকাল ফাউজুল আজিম আর এটাই তাদের জন্য বড় ধরনের সফলতা এরপরে আর কোন সফলতা যদি থাকে কেউ মনে করে আমি ওই ডিভিশনে পাশ করলাম এরপরে তো রয়ে গেছে তাহলে তার একটা আকাঙ্ক্ষা থাকবে যে আমি যদি একটি উপরে স্তরে পাশ করতে পারতাম এর চেয়ে আরেকটা বড় ডিভিশন পেটে পেতাম এটা তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি থাকবে এবং না পাওয়ার একটা কষ্ট থাকবে এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে না এটাই সর্বোচ্চ রে সর্বোচ্চ পর্যায়ের সফলতা এরপরে আর কোনো গ্রেড নাই এই গ্রেডের একেবারে সর্বোচ্চ পর্যায়ে দালিকাল ফাউজুল আজিম এটা বড় ধরনের সফলতা সবচেয়ে বড় কামিয়াবি এটাই এরপরে আর কোনো গ্রেড নাই কোন স্তর নাই তখন প্রত্যেকে সে মনে মনে মনে করবে যে আমি তো সর্বোচ্চ আসনটাই পেয়েছি তখন তার তৃপ্তির মাত্রাটা অনেক বেড়ে যাবে এই সকল লোক কারা যারা রাসুল্লাহ সাল্লু আলাই সাথে ইমান এনেছে রাসুল যেই ইমানের দাওয়াত দিয়েছেন ওই ইমান এনেছে আর নিজেদের মাল এবং জান দ্বারা জিহাদ করছে আল্লাহর পথে তারা তাহাদের জন্য এটা وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد, وقعد الذين كذبوا الله ورسوله فيصيب الذين كفروا منهم عذاب أليم এরপর আবার ওই মুনাফিকদের বর্ণনা আল্লাহ প্রদান করছেন গ্রাম্য লোকদের মধ্য থেকে কিছু লোক তোমার কাছে আসবে মিথ্যা বাহানা করার জন্য তারা মিথ্যা বাহানা করে তোমার কাছে আসবে লিউদান যেন তুমি তাদেরকে যুদ্ধ অংশগ্রহণ থেকে অব্যাহতি প্রদান করো যুদ্ধে জিহাদে অংশগ্রহণ না করার জন্য জিহাদ থেকে অব্যাহতি পাওয়ার জন্য তারা তোমার কাছে আসবে এসে বিভিন্ন উজর পেশ করবে সে উজরটা কি এটা বাহানা মিথ্যা বাহানা এটা সরি উজর না এটা মিথ্যা উজর পেশ করবে আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করছে তারা তো পিছনে বসে আছেই যারা তাদের মধ্য থেকে কুফরি করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পীড়াদায়ক আজাব অছিরি পৌঁছবে এখানে আমরা যে জিনিসটি দেখতে পাই কোরআন মজিদ সরাসরি আমাদের জানা এই জন্যই প্রয়োজনীয় আমরা ব্যাপক ভ্রান্তির মধ্যে নতুবা পতিত হয়ে যাই মানুষের বাহ্যিক ইমানের দাবি ইসলামের বাহ্যিক কিছু আচার অনুষ্ঠান দেখে লোকদের প্রতি আমরা ভুল ধারণায় পতিত হয়ে যাই কিন্তু আল্লাহ সুবাহ ইমানদারদের পরিচিতি মুসলমানদের পরিচিতি কোরআন মজিদে দিচ্ছেন কারা মুসলিম কারা মুমিন আর কারা ইমানের দাবি করে ইসলামের পরিচয় দিয়ে তারা বাহানা করছে প্রতারণা করছে সেটা এখানে স্পষ্ট করে তুলে ধরেন আর এটা জানা চিনার উপায় হল আল্লাহ দিনের প্রতি জিহাদ জিহাদের জন্য ডাক দিলে ইমানদার যেমন তার মাল এবং যান দিয়ে প্রতিযোগিতার সাথে সামনে এগিয়ে আসে পাশাপাশি এমন একদল লোকও আছে জিহাদের ডাক শোনার পর তারা তোমার কাছে এসে হাজির হয় অব্যাহতি চায় যুদ্ধে অংশগ্রহণ করার না করার জন্য জিহাদে যাতে যেতে না হয় তোর জন্য ও তোমার কাছে অব্যাহতি চায় আর অব্যাহতি চাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন উজর পেশ করে বাহানা পেশ করে তারা সেই বাহানা পেশ করে তোমার কাছ থেকে অব্যাহতি চায় এখানে ওই সকল লোকদের কথা বলা হয়েছে যে তাবুকের যুদ্ধের সময় রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম এক সাধারণ আহ্বান জানিয়েছিলেন সকল ইমানদার যেন তাদের মাল এবং যান দিয়ে জিহাদে অংশগ্রহণ করে যার যতটুকু সামর্থ্য আছে সেইগুলো সামর্থ্য অনুযায়ী যেন তারা এই জিহাদের পথে খরচ করে দান করে এবং নিজেরা যেন তৈরি হয় সেই ডাকে ইমানদারগণ সারা দিয়েছিলেন জাহাদ ইবনে সাহেব আমি এর আগে তার কথাটা কিন্তু ছুঁয়ে আনসারে খুব সম্ভবত আলোচনায় বলেছিলাম সে এসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে অব্যাহতি চাইল তিনি তাকে অব্যাহতি দিয়ে দিলেন ওনার একটা অভ্যাস এটা ছিল কেউ যদি জিহাদে যেতে না চায় অব্যাহতি চায় তিনি বুঝতেন বুঝার পরও তাকে জোর করে নিতেন না অব্যাহতি দিয়ে দিতেন এর মধ্যে বড় একটা শিক্ষা আছে জিহাদের ময়দান এটা হলো খুব কঠিন ময়দান এই ময়দান কোন কাপুরুষের জন্য নয় ময়দান থেকে পলায়নী মনোবৃত্তি যাদের আছে সেই দুর্বল চিত্তের অধিকারী কোন মানুষের নয় এই ময়দানটা হলো বীর পুরুষের কাপুরুষের নয় যারা ময়দানে যাওয়ার আগেই জিহাদে শত্রুর মোকাবেলার কথা চিন্তা করি ভীত হয়ে যায় আর অব্যাহতি চায় এই সকল কাপুরুষের দলকে যদি সাথে নেওয়া হয় মোকাবেলার সময় তারা ওখানে টিকবে না তারা পিছন পিড়ে পালাবে তখন সবল মনের সেই বীর বাহাদুর মুমিন মুজাহিদদের মধ্যেও এটার একটা প্রভাব পড়ে যাবে এটা স্বাভাবিক ময়দানে এক হাজার লোক যুদ্ধ করছে হঠাৎ করে শত্রুর আক্রমণের মুখে পড়ে এখান থেকে যদি দুইশো লোক হঠাৎ করে পিছন দিকে দৌড় দেয় বাকি আষ্ট্রো জন আষ্ট্রশো জনের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক পয়দা হয়ে যায় তখন কিংকর্তব্য বিমূল অবস্থা চলে আসে ময়দানে দৃঢ় থাকার সেই দৃঢ় মনোবল তাদের তখন কমে যায় এটা যুদ্ধের ময়দানে ক্ষতিকর এই জন্য রাসুল্লাহ আলাইসালাম বুঝতেছেন এদের আসল অবস্থা কোন ধরনের কৈফিয়ত তলব না করে তাদেরকে অব্যাহতি দিতেন এই জাদিবনে কায়েসকে যখন অব্যাহতি দিলেন এটা দেখে সেই গ্রাম্য আরো দুর্বল ইমানদার কিছু ছিল নতুন ন মুসলিম ছিল মুনাফি কিন্তু আশপাশে ছিল মদিনা এবং মদিনার আশপাশে প্রচুর মুনাফেকরা ছিল এই দুর্বল ইমানের অধিকারী অথবা ন মুসলিম অথবা মুনাফিক এরা সকলেই এসে এসে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে অনুমতি চাইতে থাকলো অব্যাহতি চাইতে থাকলো আর নিজেদের কিছু মিথ্যা বাহানা পেশ করতে থাকলো উজোর পেশ করতে থাকলো তিনি তাদেরকে অনুমতি দিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাহ তাদেরকে অনুমতি দিয়ে দিলেন এখানে আমাদের জন্য একটা যুদ্ধে কৌশলের বড় শিক্ষা রয়েছে আমরা আজকের দুনিয়ায় দিনের বিজয়ের জন্য আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছি আজকের দুনিয়ায় কুফফারদের বহুমুখী শক্তি তারা ব্যবহার করছে জিহাদের মোকাবেলায় এ সব কিছুর মোকাবেলা আমাদের করতে হচ্ছে শুধু তাদের সামরিক শক্তির মোকাবেলাই নয় তাদের এখানে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে জিহাদের ময়দানেও তাদের এজেন্ট ঢুকিয়ে দিচ্ছে তাদের পক্ষ থেকে তাহুতের কিছু এজেন্ট জেহাদের ময়দানে মুজাহিদিন বাহিনীর মধ্যে ঢুকিয়ে দিয়ে তা এর মধ্যে বিভেদ সৃষ্টি করার পায় তারা করছে কৌশলে আর তাদের মিডিয়া ওয়ার তো আছেই প্রচার প্রপাগান্ডার যুদ্ধ তো আছেই মিথ্যা প্রচারণার মাধ্যমে তারা তার একটা যুদ্ধ তারা চালাচ্ছে এর সাথে সাথে বর্তমানে যুক্ত হয়েছে সাইবার যুদ্ধ এত সব যুদ্ধ কুফারদের মোকাবেলা করতে হবে যুদ্ধের এতগুলো ক্ষেত্রে আমাদের মোকাবেলা করতে হবে তোর জন্য আমাদের দৃঢ় মনোবলের অধিকারী খালেদ মুমিনদের একটা মজবুত বাহিনীর দরকার যারা কুফফারদের যে কোনো ধরনের প্রলোভন যে কোনো ধরনের ঢুকা প্রতারণা তাদের প্রচার যন্ত্রের যে কোনো ধরনের কৌশলী প্রচারণা কোনো কিছুই যেন আমাদের কোন সাথীকে বিভ্রান্ত করতে না পারে আমরা যখন জিহাদের কৌশল অবলম্বন করি পলিসি আমরা তৈরি করি তোর জন্য আমাদের সাথীদেরকে বিভিন্ন পর্যায়ে আমরা বিভক্ত করি তাদের কর্ম বন্টন করে দেই এরপর পরস্পরের যোগাযোগের সুযোগ রাখি না এখন যদি কোনো একটা গ্রুপ কোনো জায়গায় তাগুতের ওই প্রচারণার দ্বারা প্রভাবিত হয়ে যায় অথবা কুফারদের ঢুকি দেওয়া কোনো এজেন্টের খপ্পরে পড়ে যায় সে বিভিন্ন ধরনের পথ দেখায় কুফারদের এজেন্ট কোন প্রলোভন দেখায় তখন কেউ যদি দেখে তাকে এখান থেকে যে দায়িত্ব দেওয়া হলো সে মনে করলো এটা তো আরো ভালো তখন এই দায়িত্ব পালন না করে সে ওই কুফারের এজেন্টের খপ্পরে পড়ে গেল এই সকল লোক এই জিহাদের উপযুক্ত নয় এই ধরনের যাদের কোন স্টেশন নাই তাদের স্ক্রুগুলো ঢিলা ডালা যে কেউ এসে যে কোনো দিকে তার ওই স্টিয়ারিং গুড়ি দিয়ে সেদিকে একটু টাইট করে দিলেই তার নাটবোর্ড ওই দিকেই টাইট হয়ে যায় আর ওই আপিদাই গ্রহণ করে ফেলে ওই নাট বল্টু যাদের ঢিলা যোগ্যতার কোনো বালাই নেই আর নিজে আজকেই ওই স্টেশনে কালকে ওই স্টেশনে কেবলা বারবার পরিবর্তন করে ওই ধরনের মুনাফিকিনরা এই জেহাদের ময়দানের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর এই জেহাদ শুরু হওয়া থেকে শুরু করে যেইভাবে জেহাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে যেই কর্মপন্থা নিয়ে কাজ শুরু হয়েছিল অভিজ্ঞতার ভিত্তিতে কাজের কৌশলে কোনো পরিবর্তন আনা একটা ভিন্ন কথা কিন্তু লক্ষ্যের উপর স্থির থেকে জিহাদকে বেগবান করার জন্য যে কাজ পরিচালিত হচ্ছে ওই কাজকে যদি কেউ কনভার্ট করতে চায় অন্যান্য নতুন নতুন সূত্র এনে ঢুকাতে চায় বুঝতে হবে এরা দুনিয়ার কুফফারদের বড় বড় এজেন্টের পক্ষ থেকে নিয়োজিত হয়ে এসেছে এরা বিভিন্ন ফর্মুলা আবিষ্কার করে নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে এরা কুফফারের এজেন্ট কারণ এরা কুফফারদের মিডিয়ার দ্বারা প্রভাবিত এরা এদের ইমান এত দুর্বল এরা এক কিবলা ঠিক রাখতে পারে না এরা কিবলা পরিবর্তন করে কোরআন এবং সন্ন্যার উপর অটল না থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির রেফারেন্স দিয়ে তারা কিবলা পরিবর্তন করে মিডিয়ার বিভিন্ন ধরনের রেফারেন্সগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের সূত্র আবিষ্কার করে আর বিভিন্ন সময় বিভিন্ন জন এক একবার এক একটা ফর্মুলা পাঠায় মানে আঁচ গুবি সব ফর্মুলা তবে কিছু কিছু এমন আছে হয়তো সে নিজে মনে করেছে তার এটা দায়িত্ব এই জন্য দিয়েছে অসুবিধা নাই কিন্তু তার অজ্ঞতার কারণে সে জানে না যে সে যেগুলো ভাবছে এই সবগুলো বিষয় পরীক্ষা নিরীক্ষা করে অনেক আগেই অনেক কিছু অগ্রগামী হয়ে গেছে অনেকগুলো বাস্তবায়িত হয়ে গেছে অবস্থার প্রেক্ষিতে বাস্তবতার আলোকে অভিজ্ঞতার ভিত্তিতে অনেক কিছুই এমন কৌশল নেওয়া হয়েছে যে কৌশলগুলো সে জানে না হয়তো এখন সে নিজে ভাবছে এটা হতে পারে অনেকগুলো চিন্তার অনেক ক্ষেত্রে মিল হয়ে যায় কিন্তু এই ধরনের ওই চিন্তার সাথে আরো আগ্রহী অনেকগুলো মিলিয়ে দেয় হয়তো এটা তার অভিজ্ঞতার অভাবের কারণে ময়দানে তার অভিজ্ঞতা না থাকার কারণে এগুলা হয় কিন্তু একটু ভাবা দরকার ছিল যে আমি যে চিন্তা ভাবনা করি এখন নতুন আমি দিচ্ছি আমার তো আগে জানা দরকার ছিল যে এই ব্যাপারে কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা যদি আগে এতটুকু জানার চিন্তা করত তাহলে বুঝতে পারতো হয়তো জবাব পেয়ে যেত সৌনতা পণ্ডশ্রম করত না আর এই পণ্ডশ্রমটা হতো না আর এমন কিছু আছে যার একেবারে আজ খুবই নতুন ফর্মুলা দেয় যেই ফর্মুলাগুলো স্পষ্টভাবে প্রমাণিত মিডিয়ার প্রভাবে পড়ে তারা করছে কুফফারদের মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে ফর্মুলা দেয় অর্থাৎ এরা কুফফারের দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে এই জন্য তাদের মাথা থেকে এ ধরনের কুফরি ফর্মুলাগুলো আসে যেগুলোকে তারা মনে করে সবচেয়ে বেশি আধুনিক মনে করে সবচেয়ে যুগোপযোগী আমি নিজেকে মনে করে আমার চেয়ে যোগ্য আর কেউ নাই আমি দুনিয়ার সবচেয়ে বড় মিডিয়ার সাথে আমি সম্পৃক্ত এই ধরনের কেউ কেউ আছে তো এটার কারণ হল এরা মূলত ময়দানে জিহাদে যে ঝুঁকি আছে যে বিপদ আছে ওই ঝুঁকি এবং বিপদে পতিত হয়নি ওই বিপদ তাকে উপলব্ধি করতে পারেনি ওই হঠাৎ করে জিহাদের ময়দানে এসে জেলখানায় বন্দী হয়ে যাওয়া এটা বড় বিপদ নয় জিহাদের পথে মরণ পর্যন্ত অটল থাকা হইল সবচেয়ে বড় পরীক্ষা পদে পদে আঘাত আসবে জিহাদের ময়দানে টিকে থাকলে মৃত্যু পর্যন্ত এটা তো এরপরে এরপরে এমন বিপদ আসবে মনে হবে এটা তো অনেক ছোট বিপদ ছিল বড় আরামেই ছিলাম একের পর এক এভাবে আঘাত আসতে থাকবে বিপদ আসতে থাকবে এই সকল পরীক্ষায় আঘাতে বিপদে যারা অটল থাকবে তারাই শুধুমাত্র সেই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে এদের জন্যই শুধুমাত্র এই জিহাদের ময়দানটা উন্মুক্ত তারাই শেষ পর্যন্ত জিহাদের ময়দানে দিনের পতাকা ধারণ করে চলতে পারবে কিন্তু যারা সামান্য বিপদ আসলেই ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় আর পাশ কাটানোর চেষ্টা করে আর পাশ কাটানোর জন্য তখন বিভিন্ন বাহানা তৈরি করে ওই নতুন নতুন কৌশল আবিষ্কার করে পন্থা আবিষ্কার করে মূলত আমরা কিভাবে এই জমিনে দিনকে বিজয়ী করা যায় তোর জন্য কিভাবে যোগ্য একটা শক্তিশালী বাহিনী করা যায় তোর জন্য যখন আমাদের সকল চিন্তা মেধাকে আমরা নিয়োজিত রাখি এই সময় যদি কেউ এসে মাঝখানে বাজে একটা ফর্মুলা দেয় যেটা আমার শোনার পরই আমাদের একবারে বাজে আনারি একটা ফর্মুলা মনে হয় এবং সরাসরি এটা মনে হয় যে একেবারে কাছা মাথার শিশু সুলভ একটা চিন্তা আমাদের কাছে মনে হয় তার কাছে মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ একটা ফর্মুলা কিন্তু আমাদের কাছে মনে হয় একেবারে শিশু সুলভ একটা চিন্তা দ্বারা যেটা মনে হয় আমরা শৈশবকালে ওইটা ভাবতাম আজকের যুগে আমাদের কাছে ওটা হাস্যাস্পদ মনে হয় ওই ফর্মুলাগুলো দিয়ে আমাদের ওই চিন্তাধারাকে প্রভাবিত করতে চায় আমরা যখন দিনের বিজয়ের জন্য এমন একটা মজবুত বাহিনী করার প্রত্যয় নিয়ে আমরা কৌশল অবলম্বন করছি পলিসি নির্ধারণ করছি এবং আমাদের সকল বাহিনীর সকল সাথীদেরকে একই মানে একই চিন্তাধারায় গড়ে তোলার চেষ্টা করছি সকলের আকিদা বিশ্বাস সকলের চিন্তা চেতনা যেন একই রকম হয় আমরা যদি একশো জন একশো জায়গায় থাকি কারো সাথে পরস্পরে আমাদের দেখা হয়নি কিন্তু আমরা সকলের জন্য একই চিন্তা করি বিচ্ছিন্ন জায়গা থেকে প্রত্যেকের মাথা থেকে এমন চিন্তাই বের হবে যেন সকলের চিন্তা একটাই এমনি এই ধরনের আমাদের সাথীদের মন মানসিকতা চিন্তা চেতনা আকিদা এলিম আমল সবকিছুকে আমরা গড়ে তুলতে চাচ্ছি যাতে কখন আমাদের সাথীদের মধ্যে এই ধরনের কোন এজেন্ট ঢুকে তাদেরকে বিভ্রান্ত করতে না পারে ময়দান থেকে তাদেরকে পিছনে সরিয়ে নিতে না পারে এমনই সময় কেউ কেউ এই ধরনের ফর্মুলা দেয় সেই যুগেও এই ধরনের মানসিকতার লোকেরা ছিল তারা ময়দানে কোনদিন হাজির হতো না আর ময়দানে হাজির হওয়ার সময় যখন আসতো তখন এদেরকে পাওয়া যায় না আমি যাদের কথা এখন বলছি ইনশাল্লাহ দেখবেন ময়দানে মোকাবেলার সময় আসলে এদেরকে পাওয়া যাবে না এরা উত্তম ফর্মুলা দেবে এরা সবসময় ওই এদেশের বুদ্ধিজীবী যারা আছে না নাত্তিক বুদ্ধিজীবী অধিকাংশ ওই বুদ্ধি নাই জ্ঞান নাই সে এরপরও ওই বুদ্ধি বিক্রি করে খায় বুদ্ধিজীবী অত কি বুদ্ধির ব্যবসা করে মানে যে পেশাটা নিয়ে তার জীবিকা নির্বাহ করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বাঁচে এটা একদল মানুষ এদেশের আছে যারা বুদ্ধি বিক্রি করে খায় অথচ নিজের বুদ্ধি নাই এরপরও সে বুদ্ধি বিক্রি করে খেতে পারে কারণ সকল নির্বুদ্ধের মধ্যে তারা আছে সকল নির্বুদ্ধের মধ্যে থাকার কারণে তারা বুদ্ধিজীবী হতে পেরেছে কিন্তু প্রকৃত জ্ঞানীদের ময়দানে আসলে এরা যে হয়ে যাবে সবচেয়ে বড় মূর্খ তাদের ওই বুদ্ধি আর বাজারে চলবে না এটা কোনো পণ্যই আর না এটা একটা এটা কেউ দেখলেই বুঝবে কেউ এটার গান শুনলেই বুঝবে এটা প্রসাদ এখান থেকে দুর্গন্ধ ছড়ায় যেমন দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ কে ছিল আবু জেহেল তার নাম ছিল কি আবুল হাকম তার পূর্বের নামটা কি ছিল আবুল হাকাম সে জ্ঞানের বাপ সে বিজ্ঞানের পিতা সমাজের মানুষ আরবের মানুষ তার জ্ঞানের কাছে তারা হার মানত এই জন্য সকলে তার কাছে বুদ্ধি নেওয়ার জন্য যেত আর ইসলামের আগুন আগমনের পরে সে হয়ে গেছে আবু জেহেল অর্থাৎ মূর্খের বাপ মানে এর চেয়ে বড় মূর্খ আর কেউ নাই আমাদের দেশেও যারা আজকে যারা বুদ্ধি বেছা অনেক করে খায় এরা নিতান্তই মূর্খ এই সমাজের সাধারণ মানুষের মধ্যে যদি মূর্খের তালিকা করা হয় এক নম্বর মূর্খের তালিকা এরা পড়বে ইসলামের আগমনের পর এরা তাদের বুদ্ধি ব্যক্তি করে খায় আমরাও দেখি এই ধরনের কিছু লোক আছে যারা কখনো হয়তো জিহাদের ধারে কাছে এসেছে জিহাদের ময়দানে এসেছে ধারে কাছে বিড়েছে এসে তারা ওইখানে বুদ্ধিজীবী সাজার একটা চেষ্টা করে কিন্তু এটা এই কারণে তারা এটা সফল হতে পারছে না তাদের মূর্খতাটা যে কত কতটুকু গভীর এটা যে সকলে উপলব্ধি করতে পারে যে কারণে তাদের ওই বেচা কেনা এখানে চলে না তাদের ওই পণ্যটা এখানে অচল রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সময়ে মানুষের মধ্যে শ্রেণী বিন্যাস হতো পক্ষ বিপক্ষ নির্ধারিত হতো সেটা আল্লাহ দিনের পথে যারা জিহাদ করবে যান মাল দিয়ে তারা প্রকৃত ইমানদার আর কুফাররা তো এরা চিহ্নিতই কাপের মুর্শিদা তো এটা চিহ্নিত ইহুদি খ্রিস্টানেরা সকলে তো চিহ্নিত শত্রু কিন্তু মাঝখানে যারা আছে যারা ওই ধরনের বুদ্ধি বেচা বেচা কিনা করে জীবিকা নির্বাহের চিন্তা করত যেমন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে ফালুন জাজ ইবনে কায়েস এরা এরা কিন্তু তাদের গুপ্তের বড় বড় দলপতি ছিল নেতা ছিল বড় বড় নেতা ছিল সেখানে কাব ইবনে আশরাফ ছিল হুয়াই ইবনে আখতাব ছিল বড় বড় নেতারা ছিল যাদের প্রচুর অনুসারী ছিল কারণ সমাজে তাদের জ্ঞানের প্রভাব প্রতিপত্তি ছিল এরা সাধারণ মানুষের মধ্যে দুর্বলতা ঢুকাত যারা ইমান এনেছে সেই ইমানদারদের মধ্যেও দুর্বলতা ঢোকাত আর মুনাফিক যারা মাঝখানে আছেই এরা তো এদেরই অনুসারী এই জন্য তারা প্রথম পথ দেখাত যুদ্ধে অংশগ্রহণ করতে যাতে না হয় এই জন্য যে কোনো অভিযানে বের হওয়ার ক্ষেত্রে ওই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সাদুল প্রথমে সে অনুমতিটা চেয়ে নিত তার অব্যাহতি চেয়ে নিত যা দিবনে কায়েস এসে অনুমতি চেয়ে নিত আর নেতারা যখন অনুমতি পেয়ে যায় তখন তাদের অনুসারী সেই মুনাফিকিনরা তখন আর একটা সুযোগ পেয়ে গেল তার ওপরে এসে দল বেঁধে এসে রাসুল্লাহ সাল্লাহামের কাছে অনুমতি চাইত তখন তিনি তাদেরকে অনুমতি দিয়ে দিতেন তিনি বুঝতেন অনুমতি যারা চাচ্ছে তিনি বুঝে ফেলতেন কিন্তু তখন চাকরাও করতেন না এই কারণে যদি এই সময় তাদেরকে তিনি ডিক্লারেশন দিয়ে দেন যে তোমরা মুনাফিক তাহলে মুজাহিদিনগণ ইমানদারগণ যখন যুদ্ধে চলে যাবে তাদের পরিবার পরিজন এই মদিনায় থেকে যাবে আর আশপাশে তো সেই মুনাফিকিনরা তখন রয়ে গেল তখন তাদের পরিবার পরিজন অরক্ষিত হয়ে যাবে কিন্তু এখন যেহেতু তারা দুর্বল হয়ে নিচু হয়ে নত হয়ে অনুমতি চেয়েছে অব্যাহতি চেয়েছে এখন তারা কোন এখানে আর দুর্ঘটনা ঘটাবে না ভয়ে দুর্ঘটনা ঘটাবে না এরা তাদের বাহ্যিক ইমানের পরিচয়টা ধরে রাখার চেষ্টা করবে মন করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে যেহেতু আমরা অনুমতি পেয়েছি আমরা তো ইমানদারি মুসলমানই তখন বাহ্য তো তারা মুসলমান হিসেবে এখানে আচরণ করবে যদি এর ব্যতিক্রম করে মুজাহিদিনের পরিবার তাদের পুরুষরা বাড়িতে ফিরে আসলে পরে এরা সংবাদ দিয়ে দিবে এদের ব্যাপারে এই ভয়ে তারা বাহ্যিকভাবে পুরা মুসলমানদের মতো এখানে আচরণ করত রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম কত দূরদর্শী কৌশলের সাথে কাজ করেছেন একদিকে এদেরকে মদিনায় মুসলমানদের ক্ষতি করার সুযোগ দেন নাই দ্বিতীয় তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে মুজাহিদ বাহিনীকে দুর্বল করার কোন সুযোগ দেন নাই দুই ক্ষতি থেকে রক্ষা করেছেন তাদেরকে অনুমতি দিই রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই দূরদর্শী কৌশলের মাধ্যমে তাদেরকে অব্যাহত দিয়েছিলেন আমাদেরকে বুঝতে হবে এই ধরনের মোনাফিকিন যদি আমাদের চিহ্নিত হয় আমরা প্রথমত কৌশল যেটা নেব আমরা তাদেরকে ডিক্লারেশন করব না প্রকাশ্যভাবে তাদেরকে চিহ্নিত করে আলাদা করে দেব না করে দিলে পরে তারা মুজাহিদ বাহিনীর মধ্যে বিভেদ পয়দা করার সুযোগ পাবে উলঙ্গভাবে তাদের তৎপরতা চলাবার সুযোগ পাবে সেই সুযোগটা আমরা দেব না দ্বিতীয় হলো এদেরকে আমরা কখনো আমাদের কোন রণকৌশলে আমরা অংশগ্রহণ করাবো না যুদ্ধের কৌশলে কোন অভিযানে তাদেরকে আমরা অংশগ্রহণ করতে দেব না যাতে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে এরা মাঝখানে থাকুক চিহ্নিত হয়ে থাকুক তাদের থেকে আমরা সতর্ক থাকব এদের ক্ষতি থেকে আমাদের সবকিছু তানজিমকে আমরা রক্ষা করব যেইভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম করেছিলেন এরপর বলছেন আর এদের মধ্য থেকে যারা কাফের আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরা মূলত কাফের এরা তো পিছনে থাকবেই এরা রয়ে গেল কিছু সংখ্যক এমনও ছিল যারা অনুমতিও চায় নাই রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে এসে অব্যাহতিও চায় নাই এমনি গড়ের মধ্যে বসে থাকলো এদের কথা যেটা বলা হয়েছে একদম তো না হয় এসে অজুহাত পেশ করেছে কার অজুহাত হয়তো শরীর ওজোর হতে পারে এখানে হয়তো তার ওজোর অনুমতি চাওয়ার কারণে অব্যাহতি চাওয়ার কারণে এখানে তার একটা রোগসতের সুযোগ আছে যদি তার শরীর ওজোর হয় আল্লাহ হয়তো তাকে মাফ করে দিতে পারেন কিন্তু কিছু সংখ্যক এমন আছে যারা অব্যাহতি চাওয়ার জন্যই আসে নাই অনুমতি ছাড়াই গড়ে থেকে গেল অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করেনি এটাও লক্ষ্য করবেন আমাদের এখন ভালো করে অবজারভেশন করলে বুঝতে পারবেন এখন কেউ এমন আছে যারা অনুমতির প্রয়োজন মনে করে না যারা অনুমতির প্রয়োজন মনে করে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরা ঘরে বসে থেকে অনুমতি না নিয়ে আল্লাহ এবং রাসুলের প্রতি ইমানের দাবি করেছে এই দাবিটা তাদের মিথ্যা দাবি সরাসরি আল্লাহ এটা অস্বীকার করে দিয়েছেন কারণ এটা তারা মিথ্যা দাবি করেছে আল্লাহর প্রতিও তারা ইমান আনে নাই রাসুলের প্রতিও ইমান আনে নাই তাদের মধ্য থেকে একটা খেয়াল রাখবেন মিনহুম আল্লাহ বলছেন সকলকে বলেননি ওই যারা অব্যাহতি চাইল আর যারা গড়ে বসে থাকলো এদের কথা বলা হচ্ছে তাদের মধ্যে সকলকে কাফের বলা হয়নি কিন্তু কিছু সংখ্যক এমন হতে পারে সেটা দুর্বলতা ছিল ওজোরটা শরীর ছিল থাকতে পারে কারো ওজোর শরীর ওজোর থাকতে পারে সে কিন্তু কাপের নয় যে শরীর ওজোরের কারণে শরীয়ত সম্মত ওজোরের কারণে অব্যাহতি লাভ করেছে সে কুফরি করেনি কিন্তু যে মিথ্যা অজুহাত পেশ করেছে আর অনুমতি ছাড়াই গড়ে বসে থেকেছে তাদেরকে আল্লাহ বলছেন এরা কুফরি করেছে যারা এই কুফরি করল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করে মিথ্যা অজুহাত পেশ করে অব্যাহতি নিল আর অনুমতি ছাড়াই গড়ে বসে থাকলো এরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি তারা কুফরি করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ বলছেন তাদের জন্য অচিরেই পৌঁছবে কি আজাবুল আলিম কঠুর পীড়াদায়ক আজাব তারা অচিরেই কঠুর পীড়াদায়ক আজাবে তারা লিপ্ত হবে আমি আগে যে কথাটা বললাম আর পরের এই ফিনিশিং এআয়াতের শেষের কথাটা থেকে লক্ষ্য করে দেখেন যারা আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধে অংশগ্রহণ করে না নিজেদের মাল এবং যান দিয়ে যুদ্ধ করে না তাদের কথা এখানে বলা হয়েছে যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা থেকে অব্যাহতি চায় ইমানের দাবি করে মুসলিম দাবি করে কিন্তু অব্যাহতি চায় বিনা উজরে সেই সকল লোক আর যারা অনুমতি ছাড়াই বসে থাকে যুদ্ধে অংশগ্রহণ করে না এটা কারা এরা কি কোন কাফের মুশ্রিক কাফের মুশ্রিক কি কোনদিন এটাই অনুমতি চাইবেছে কাফের মুশ্রিকের বিরুদ্ধে তো যুদ্ধই চলছে এটা হলো ওই সকল মুসলিম দাবিদার ইমানের দাবিদার যারা নিজেকে মুসলমানদের সমাজে ধরে রেখেছে মুসলিম বলে পরিচয় দিচ্ছে মুসলমানদের অন্তর্ভুক্ত সেই সকল লোক যারা বাহ্যিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু কিছু ইসলামের আলামত বহন করে সেই সকল লোক এরা কেউ অনুমতি ছাড়াই যুদ্ধ করে না আবার কেউ মিথ্যা অজুহাত পেশ করে অনুমতি নেয় এই সকল লোকদেরকে আল্লাহ বলছেন এরা হলো কাফের আর এই কাফের জন্য অচিরেই কঠোর আজাবের মধ্যে নিক্ষেপ করার ব্যবস্থা করা হয়েছে তাদেরকে কঠোর আজাবের মধ্যে তাদেরকে পতিত করা হবে সেই কটুর আজাব কখন আসবে তাই উচিব উজুরি আল্লাহ বলছেন এবং এর মধ্যে আছে অবশ্যম্ভাবী যে অবশ্য অবশ্যই সেই আজাব কঠোর আজাব তাদের জন্য আছে যেটা অতি শীঘ্রই তারা দেখতে পাবে সে আজাবে তারা নিমজ্জিত হবে এটা হতে পারে দুনিয়ার জীবনেও পরকালেও যদি দুনিয়ার জীবনে হয় তাহলে আল্লাহ সাথে সাথে দুনিয়াই দিবেন আর এটা মনে হয় আমরা দেখতে পাচ্ছি দুই দিনের জীবনের আজাব যারা জিহাদের ডাক এক সময় দিয়েছিল দেশের মানুষের সামনে একামতি দিনের স্লোগান দিয়েছিল এক সময় তারা স্লোগান দিয়েছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই অবশ্যই এখন এটা তারা এই স্লোগান দেয় না তাদের গঠনতন্ত্র থেকে এটা মুছে ফেলেছে এখন তারা এই আল্লাহর আইনও চায় না শত্রুকের শাসনও চায় না এক সময় চাইত তারাই জিহাদকে অপছন্দ করল এবং যারা জিহাদ করছে তাদের বিরুদ্ধে তারা অবস্থান নিল মুজাহিদিনদের বিরুদ্ধে তারা শক্তি প্রয়োগ করল তাদের উপর নির্যাতন চালালো আল্লাহ বরদাস্ত করেননি অল্প দিনের ভিতরেই ওই মুজাহিদিনদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে যেই জেলখানায় এদেরকে আল্লাহ উচিরি ওই জেলখানায় তাদেরকে বন্দী করে এনেছেন এই মুজাহিদিনদেরকে তারা রিমান্ডে নিয়ে নির্যাতন করত তাদের বাহিনী দিয়ে নির্যাতন করাতো এখন তাদের ওই বাহিনী তাদেরকে গ্রেফতার করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে আল্লাহ একেবারে নগদ বদলাটা দেখিয়ে দিয়েছেন আজাদটা দেখিয়ে দিয়েছেন কি জন্য জিহাদ ছেড়ে দেওয়ার কারণে শুধুমাত্র জিহাদ ছেড়ে দেওয়ার কারণে এবং আল্লাহ বলছেন এটা কুফরি করেছে তারা তারা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আর জিহাদ বিরোধিতা করার কারণে এরা কুফরি করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এই জন্য আল্লাহ এই দুনিয়ায়ও তাদেরকে আজাব নগদ আজাব দিচ্ছেন পরকালেও তাদের জন্য আজাব অপেক্ষা করছে যদি তারা তবা করে ফিরে না আসে দুনিয়ার আজাবটা অনেক ভালো এই আজাবে পতিত হয়ে যদি তারা তাদের ভুল বুঝতে পারে কুফরি পথটা ছেড়ে দেয় তাদের শয়তানি ধর্ম একটা গ্রহণ করেছে কুফরি ধর্ম গণতন্ত্র গ্রহণ করে কুফরি করেছে সেই গণতন্ত্র যদি ছেড়ে দেয় আর তবা করে আল্লাহ হয়তো মাফ করতে পারেন আর যদি তারা জিহাদের ময়দানে আবার জাপিয়ে পড়ে তাহলে আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করতে পারেন যদি তা না করে তাদের ওই কুফরি পথটাই যদি আঁকড়ে ধরে থাকে কুফরি গণতন্ত্রের উপর যদি প্রতিষ্ঠিত থাকে আল্লাহ এই দুনিয়ায় যেমন তাদেরকে আজাব দিচ্ছেন চিরস্থায়ী আজাবও তাদের জন্য অপেক্ষা করছে পরকালে ইনশাল্লাহ এদের কথাটা আল্লাহ পাকসুবাহানা বলেছেন সেই যুগে যেমন ছিল আজকের যুগেও আছে যদি তারা এই কোরআন মজিদ থেকে উপলব্ধি করার একটু চিন্তা করে চেষ্টা করে তাহলে হেদায়াতের পথটা পেয়ে যাবে কারণ তাদের নেতারা কুফরি গণত গণতন্ত্রের পথে যাওয়ার পর তারা দুনিয়াটাকে ভোগ করার সুযোগ পেয়েছে কুফরি গণতন্ত্রের পথে যাওয়ার পর তারা দুনিয়ায় নেতৃত্ব বুক করার মতো নেতৃত্ব পেয়েছিল বিপুল সম্পদের মালিক হয়েছে তারা অভিজাত এলাকায় বাড়ির মালিক হয়েছে অত ছিল এরা অতি দরিদ্র তাদের বাবার সম্পদ এমন ছিল না যা দিয়ে তারা বিত্তশালী হতে পারে পৈতৃক সূত্রে এমন বৃত্তের অধিকারী এরা ছিল না বরং তাদের বৃত্তিটা হল গণতন্ত্র কুফটি গণতন্ত্র এই কুফরি গণতন্ত্রের পথে গিয়ে যখন মন্ত্রী হল এক নেতা তো গুলশানে আলিশান বাড়ি পেল আর এক নেতা উত্তরায় বাড়ি পেল এর পূর্বে তাদের গুলশান আর বাড়ি দ্বারা উত্তরায় বাড়ি করা তাদের বাবারা মধ্যে তো কেউ করতে পারেনি তাদের বংশধরদের মধ্যে কেউ কোনোদিন করতে পারবে এমন পথ ছিল না শুধুমাত্র গণতন্ত্রের কুফরি পথে যাওয়ার ফলে এটা সম্ভব হয়েছে আর এটা তাদের অত্যধিক প্রিয় এটা তারা চেয়েছিল এই পথে গিয়ে তারা অনেক বিত্তের অধিকারী হয়েছে এই জন্য এটা তাদের খুব মজা লেগেছে যেই গণতন্ত্র তাদেরকে দুনিয়ায় এত গাড়ি বাড়ি সব কিছু দিল এই কুফরি ধর্ম ছাড়ে কেমন করে এটার মধ্যে যে মজা পেয়েছে যদিও তাদের অনেক কর্মী এখনো আছে যারা এই মজাটা পায় নাই তারা হয়তো কেউ কেউ জিহাদ করতে চায় কিন্তু ওই নেতাদের কারণে তারা জিহাদের পথে আসতে পারে না এই কুফরি গণতন্ত্রের পথে গিয়ে যেই সকল নেতারা এই দুনিয়ার মজা লাভ করেছে চেখে দেখছে সাপ পেয়েছে ওই সকল নেতারা যে কুফরির পথে গিয়েছে তাদের কর্মী বাহিনী যদি বুঝতে পারে আর ওই নেতাদের মুখে লাথি দিয়ে যদি তারা তাদেরকে ওইখান থেকে সরিয়ে দিয়ে তারা ফিরে আসতে পারে ওই নেতাদের মুখে লাথি দিয়ে যদি তারা জিহাদের পথে ফিরে আসতে পারে তখন কর্মীরা হয়তো রক্ষা পাবে আল্লাহ তাদেরকে হয়তো হেফাজতের সুযোগ দেবেন তাদের তো আবার সুযোগ দিবেন জিহাদের পয়সে আসার সুযোগ দেবেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই দুনিয়া যেন আমাদেরকে কোনদিন প্রতারিত না করে এই দুনিয়াটা হলো একটা বেশ সোনারির মতো এই দুনিয়াটা অত্যধিক সেজে গুজে চাকচিক্যময় চেহারা নিয়ে মানুষের সামনে এসে হাজির হয় দুনিয়ার এই সম্পদ মানুষ যখন লাভ করে তখন এর মধ্যে খুব চাকচিক্য দেখতে পায় দুনিয়াটা তার সামনে খুব সাজানো গুছানো মনে হয় খুবই লুবনীয় মোহনীয় মনে হয় এই জন্য দিন রাত এটা লাভ করার জন্য মানুষ পরিশ্রম করে কিন্তু এই দুনিয়া কারো কাছে চিরদিন থাকে না আজকে এসেছে কাল চলে যায় যেইভাবে একটা বেশ্যা নারী কোন তার খদ্দেরের কাছে সে যে গুজে আসে কিন্তু কিছুক্ষণ পরই তার প্রয়োজন পুড়িয়ে গেলে ওই তাকে আর প্রয়োজন নেই তাকে ছেড়ে চলে যায় তখন ওই বেশ্যা নারী আর তার থাকে না এই দুনিয়াটা হলো এমন এই জন্য এই দুনিয়ার মুহ চাকচিক্য যেন আমাদেরকে কখনো বিভ্রান্ত করতে না পারে এটা যেন আমাদের সামনে এসে আমাদের জিহাদের আমাদের ইমানের দাবির পথ থেকে সরাতে না পারে জিহাদের কষ্টের পথ ত্যাগের পথ কুরবানির পথ শাহাদতের পথ এই পথ থেকে যাতে সরাতে না পারে মুজাহিদদের সামনে থাকবে জিহাদের এই কষ্টটাই প্রকৃত তৃপ্তির এই পথে না পাওয়ার কষ্টটাই সবচেয়ে সাদের এখানে বুকা থাকা ক্ষুধার্থ থাকা এই পথে ক্লান্তি শান্তি এটাই মুজাহিদের অলঙ্কার আর এই পথে শাহাদত মুজাহিদের চূড়ান্ত কাম্য আমরা যেন সবসময় এর উপর অটল থাকতে পারি এ থেকে কখনো যত এই দুনিয়া আমাদেরকে বিপদে নিতে না পারে বিভ্রান্ত করতে না পারে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন কারো নাই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক